one الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم تبلغ الحلية من المؤمن حيث يبلغ الوضوء أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আমি আগেই বলেছিলাম যে দিনের জরুরি মাসাইলগুলো এইগুলো আমাদের সকলের জন্য জানা একান্ত জরুরি বর্তমান দুনিয়াতে ওই জিনিসগুলোর উপরে কোনো গুরুত্ব দেওয়া হইতেছে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরা হইতেছে সায়েন্স বিজ্ঞান দিয়ে ইসলামের এক একটা দিক প্রমাণ করা হয়েছে এগুলো খারাপ নয় কিন্তু কথা হল এগুলো জানা ফরজ নয় খারাপ নয় যে দ্বারা ইসলামিক প্রমাণিত হয় যত দিন দেখতেছে কাফের মুসলিমরা ইমান আনতে না ইল্লাম আসা আল্লাহ আল্লাহ যাদেরকে প্রফিক দান করতেছেন তারা আমভাবে ইমান আনতেছে না কিন্তু ইসলামের হুকুম আকামগুলো তারা নিয়ে নিচ্ছে যেমন তারা এখন খাতনা করা শুরু তাদের বাচ্চাদেরকে খাতনা করে দেখতেছে এটা না করাইলে সিরিয়াস এক এক রোগ ডেন্টারের এক এক রোগ হয়েছে তার চিকিৎসা হয় না অথচ ইসলামের একটা বিধান খতনা যদিও জিনিসটা শূন্য ইসলামের এই বিধানটা শূন্য কিন্তু এটাকে শেয়ার ইসলাম বলা ইসলামের কতগুলো বিষয়কে যে হাইলাইট করা হয়েছে তার ভরত আছে শূন্য তার মধ্যে একটা বিষয় এই কারণে একজন কাফের যখন ইসলাম গ্রহণ করে তখন তাকে খতনা করার আদেশ দেওয়া যদিও খতনা করাইতে গেলে তার কোনো ডাক্তারের শরণাপন্ন হইতে হবে সতর ঢাকা ফরজ এই সতর করতে হবে লঙ্ঘন হবে এর পরও শরীয়তের বিধান হত্যা করে কারণ শুধু সুন্নত এতটুকু নয় শিয়ার ইসলাম ইসলামের শিয়ার এবং এর ভিতরে মানব জাতির স্বাস্থ্যগত অনেক সাইড না হলে সে ক্ষতিগ্রস্ত হবে এটার খাতিরে আল্লাহ তালা খরচকে শিথিল করে দিতেন যখন সে ইসলামে এসে গেল এখন সে ইসলামের সুফল ভোগ এইখানে যদি আল্লাহ সকলের খরচকে শিথিল না করে ইসলাম গ্রহণ করার পরও সে সুফল থেকে কি থাকে বঞ্চিত থাকে সেই নমুসলিম লোকটাও বঞ্চিত না থাকে এর জন্য আল্লাহ তালা কিছুক্ষণের জন্য তার থেকে খরচকে স্থগিত করে দিচ্ছে তোমার গুণা হবে না তুমি খরচা করায় না আখারা তো ইসলামের সুফল ভোগ করবাই দুনিয়া তো ভোগ করো ইসলাম এমন কোন ধর্ম না যেটা শুধু আখারা তো সুফল দেয় এরকম ধর্ম তো দুনিয়াতে মানুষকে সুখী করে দুনিয়াতে মানুষকে সুখী করে আল্লাহ দেখেন না অমুসলিমরা কাপড়রা আগে তালিম দিত লেবার না চাকুন দিতে হবে না হাঁটুর উপরে হবে এই তালিম চাকুন দিতে না হাঁটুর উপরে কিন্তু যখন তাদের ডাক্তাররা বলল এইভাবে হাঁটু খোলা রাখলে হাঁটুর ভিতরে এই এই রোগ হবে হাঁটুতে ঠান্ডা লাগার কারণে এই এই রোগ হবে যেগুলো চিকিৎসা মুশকিল হাঁটু পাল্টাইতে হবে লোহার হাঁটু লাগাইতে হবে ওটা এই হাঁটুর মতো কাজ করবে না এমন সমস্যা হবে এখন তারাই কাফেরাই তাদের লেবার চেঞ্জ করে এখন কিন্তু তারা হাত প্যান্টের কথা বলতেছে ওরা নিজেরা এখন পাজামা প্যান্ট বানাই দিতে কিন্তু হাঁটু ঢাকা এতদিন পরে হলো তারা বুঝতে যে ইসলাম যারা করছে ওইটাই ঠিক আমরা যখন বাইরে ছিলাম আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে বিভিন্ন জিনিস তারা লুকায় লুকায় গ্রহণ করত গ্রহণ করত এই জন্য বলতেছিলাম ইসলামের যে সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া হয়েছে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে এগুলো কোন খারাপ কিছু না এটাও ভালো কিন্তু কথা হল এটাকে ফরজ করা হয় নাই কতগুলো বিষয়কে ফরজ করা হয়েছে আমার পীর ও মুর্শিদ বলতেন যে তোমার মুসালিমদেরকে দেখো তাদের ভিতরে ভরত পরিমাণ এলএম যদি এসে যায় থাকে তুমি সাইন্টিফিক ব্যাখ্যা দাও তোমার কোনো নিষেধ নেই আর যদি দেখো জরুরি খরচগুলো এখনো শেখা হয় নাই তোমার সাইন্টিফিক ব্যাখ্যাটা আপাতত স্থগিত রাখো রেখে তাদেরকে ফরজের তালিম দাও ফরজের তালিম ওটা আগে করো আর সাইন্টিফিক ব্যাখ্যাটা পরে নেয় এটা আমার পীর মুর্শিদ বলতে এটা যুক্তি সম্ভব কেন ব্যাখ্যাটা আমলে কাজে লাগবে আমার তো দেখে দেখে খ্রিস্টানরাও গ্রহণ করলো ঠিক আছে আমাদেরটা সত্য প্রমাণিত হল কিন্তু এটা আমাদের কোনো আমল তো চেঞ্জ হবে না কাতাররা আমাদেরটা গ্রহণ করুক আর না করুক হ্যাঁ আমরা তো আমাদেরটা কি করবো আমল করব আমরা কি বসে থাকবো যে আমাদের এগুলো যে খ্রিস্টানটা নেয় ওরা বেশি শিক্ষিত তাহলে আমরাও করবো আর ওরা না করলে আমরা এটা করবো না নাউজবিল্লা এরকম তো আমাদের কোনো দৃষ্টিভঙ্গি নেই তারা নিলে নিয়ে যাক নিয়ে দুনিয়ার সুফল ভোগ করুক ইমান আনলে আখড়াতেও ভোগ করবো আপনারা নিষেধ করবো তো আমরা তাদের জন্য বসে থাকবো আমরা তো সাহিত্য ইসলাম গ্রহণ করিনি আমরা বিনা বাক্য ব্যয় আল্লাহকে স্বীকার করি আল্লাহ রসুলকে স্বীকার করি কবরের জিন্দগি হাতের জিন্দগি স্বীকার করি কোন যুক্তি চাই নেই বিনা যুক্তিতে আল্লাহ ইকমিনুন আবিল ভাই নাটাকে বিশ্বাস করতে হবে ওইটার নাম ইমান আইনটা আসার পর বিশ্বাস করলেন ওটার নাম ইমান না ওটা তো আপনি সাইন্স মানবেন আর বিনা কথায় যেন মানবেন ওটার নাম ইমান যাই হোক তারা আমাদের দিকে আঘাত বা না আঘাত আমাদের কাজ তো আমাদের করে যেতে হবে জরুরি আমল করতে হবে এর জন্য জরুরি মাথায় গুলো শিখতে হবে ইমান তো জীবনে একবার জীবনে একবার ইমান আনতে হয় প্রত্যেক দিন ইমান আনতে হয় হ্যাঁ একবার যে ইমান আনবে ওইটার উপরে কায়ে থাকতে হয় মৃত্যু পর্যন্ত আল্লাহ না করুক বাচ্চাটা কেউ কুকুরি কথা বলে দিল তোর পিছনে সব আমল নষ্ট হয়ে সব বাতিল হয়েছে তার বিবির সাথে বিবাহ শেষ হয়ে তখন তাকে আবার নতুন করে কালেমা পড়ে ইমানে মুফাত্তাল পড়ে ইমান আনতে হয় ইমান আনলে ঠিক আছে মাফ হয়ে যাবে পিছনে এত দেখি যে বরবাদ হয়ে গেল যেগুলো নিয়ে এসে জান্নাতের অনেক উপরে যাইতে পারত সেগুলো তো নষ্ট হয়ে গেল এই জন্য ইমান সম্পর্কে এলেম হাসিল করা খুবই জরুরি আমি বলি যে প্রত্যেকটা মসজিদে ইমানের তালিম হওয়া যারা ইমাম থাকবে তারা ইমানের বিষয়গুলো এক একদিন এক একটা তালিম করবে এটা আধা মিনিট লাগবে আধা মিনিট একদিন তালিম করলো সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ ছিলেন আর একদিন তালিম করবেন নবী রসুলগণ গায়েব জানতেন না আর একদিন তালিম করবে আমাদের নবী শেষ নবী ওনার পরে কোন নতুন নবী আসবেন না এগুলো ইমানের পয়েন্ট এগুলো বলতে আদামের ইসলাম এইভাবে ইমানের কিতাব থেকে সবগুলো পয়েন্ট তালিম করে দিব আজকে তালিম নেই এর তালিম পৌঁছ সব মসজিদে মসজিদে এমনকি নিজের বাসায় ইমানের তালিম হওয়া দরকার সেখানে বিরুদ্ধ অনেকে বিরুদ্ধ পিতা মাতা আছে দাদা দাদি আছে আরো কোন আত্মীয় স্বজন আছে তারাও যখন ইমানের বিষয়গুলো জানল ওটাই বিশ্বাস করবে তো অন্তত দুনিয়ার থেকে ইমানের পুঞ্জিটা নিয়ে চলে গেল আর ইমানের পুঞ্জে নিয়ে যে দুনিয়াতে যাইতে পারবে তার জন্য जन्नत में स्थित है चाहे पहला হোক চাই দ্বিতীয় চান্সে হোক ইমানের পুঞ্জি দরকার থাকবে তার জন্য জান্নাত নিশ্চিত এই জন্য ইমানের কিতাব থেকে কিতাবুল ইমান এ তালিম শুধু মসজিদে মসজিদে না আমাদের প্রত্যেকের ঘরেও আমাদের বিবিধের ইমান ঠিক করার দরকার নেই আমাদের মাদের ইমান ঠিক করার প্রয়োজন নেই বৃদ্ধ দাদা দাদিদের ইমান ঠিক করার প্রয়োজন নেই আমাদের দায়িত্ব অবশ্যই তাদের নলেজে দিতে হবে এই জন্য আমরা কিতাবল ইমান সংগ্রহ করি এবং ইমানের তালিকে ব্যাপক করি এটা আমাদের একটা বহুত বড় দায়িত্ব তাহলে হবে কি চতুর্দিক দিয়ে ইমানের মধ্যে হামলা আসবে এই হামলা সত্ত্বেও আপনি আমি ইমানের উপরে কায়েম থাকতে পারবো আর এলেমি না থাকে আপনার কাছে কখন পর্যন্ত বিশ্বাস করবো আল্লাহ না করুন ইমানটা নষ্ট হয়ে যাবে হাদিসের দ্বারা বোঝা যায় আপনার আগে ইমানের উপরে হামলা বেশি হবে এত হামলা হবে ইমানের উপরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ইউসমিহ রাজুল মুমিনান ইউমসি এত হামলা হবে যে একটা লোক সকালে মমিন ছিল বিকাল আস্তে আস্তে সে বেইমান হয়ে গেছে এত হামলা হবে এত হামলা হবে এই দেখেন এয়ারপোর্টের সামনে কুর্তি বানাইতেছিল দিনদার লোকেরা প্রতিবাদ করছে তো মসজিদে শহর মূর্তির শহর না তারপর পাশে হাজি ক্যাম্প এই জায়গায় মূর্তি হইতে পারে যার তাদের কুরবানি তাদের প্রতিবাদের কারণে সরাই নেওয়া হয়েছে প্রশাসনকে আল্লাহ তালা তৌফিক সরাই এখন আমাদের দেশের এই সস্তা বুদ্ধিজীবীরা ওদের পক্ষে কেন সবাই নিল ওটা নাবালক তুলাবান চেঁচামেচি করছে যে সরকার এত বড় গুরুত্বপূর্ণ জিনিস সরাই নেবে নাবালক তুলাবান নাকি জিল্লা দিল কত বুড়া লোকেরা যান দেওয়ার জন্য চলে গেছে হাজার হাজার লোক একত্রিত হয়েছে এটা নিজের প্যাকেজ দিল কি না পালে মাদ্রাসার ছাত্র এদের দলের সরকার চলে ভালো দুই নম্বর এই হুমায়ুন আহমেদ সাহেব মূর্তির পক্ষে কত সাফাই গাইলেন কত সাফাই গাইলেন জাল্লা রসুল সাল্লাহাম যখন ফতে মক্কার পরে তিনি নির্দেশ দিলেন নির্দেশ দিলেন বাইতুল্লাহর মধ্যে তিনশো ষাটটা মূর্তি আছে সব ভেঙে গেল তার মূর্তি ভাঙা হল পরে যখন তিনি দেখতে পেলেন একটা খাম্বার মধ্যে হ্যাঁ, মাদার মেরির ছবি এইটা তিনি ভাঙতে বা বুঝতে নিষেধ করলেন এইটা এটা থাকতে দাও এটা খুব সুন্দর সুন্দর প্রতি তার যে আকর্ষণ মহানুভবতা এটার ভিত্তিতে তিনি ওইটাকে রাখতে বলেন এই বলে উনি বিভিন্ন হ্যাঁ, কথা যুক্তি দিতে এমনকি ইসলামী ইতিহাসের ব্যাপার হয়েছে যে এমনি ভাগ উনি যে ইসলামী ইতিহাস লিখছেন নবী আলাহ জীবনী লিখছেন সেখানে এই কথা লেখা প্রথম পত্রিকা থেকে আমি তো বুঝলামই না যে এমনি ইতিহাস তো আরবিতে লেখা এটা হুমায়ুন আহমদ পড়লো কেমনি এটা পড়তে পারার কথা না পরে যখন আমরা যাচাই বাছাই আরম্ভ করলাম তো দেখা গেল যে এইটা পরবর্তীকালে একটা অমুসলিম ইংরেজ অমুসলিম ইংরেজ সে এটাকে অনুবাদ করছে অনুবাদ করতে দেয় জায়গায় জায়গায় সে নিজের পক্ষ থেকে টিকা লাগাইছে টিকা লাগাইছে টিকা বাংলা খানা বিশেষ দ্রষ্টব্য টিকা লাগাইছে তো এই ইংরেজ যে ওটা অনুবাদ করলো হ্যাঁ দি লাইফ অফ মোহাম্মদ এই টাইপের নাম দিয়ে অনুবাদ করছে এটা অক্সফোর্ড থেকে বিশ্ববিদ্যালয় তো যাই হোক সেখানে টিকার মধ্যে কথাটা আছে মূল কেতাবে কিন্তু নেই এখানে তো মূল কেতাব পড়ার অভিজ্ঞ নেই উনি ওই ইংরেজিতে দেখে পণ্ডিতগিরি করতেন কিন্তু ওনার আমার অভিযোগ এটা এটা তো মূল কিতাবে নেই ওটা একজন অমুসলিম অনুবাদ করতে করার সময় সে টিকাতে লিখবে তো সে তো টিকাতে লিখবে তো সে তো তার ধর্মকে যে কোনো ভাবে ঠিক রাখতে চেষ্টা করবে এই সেটা টিকা লাগাইছে এই টিকা ইনি গ্রহণ করলেন কেন করতো না আলেমকে জিজ্ঞেস করতেন যে এটা কি ঠিক টিকার মধ্যে লিখতে তো এই কোনো হাতিতে আছে হতেমাক্কার সময় হুজুরদের মূর্তি ভাঙতেন ছবি মিটাইতেন অনেকগুলো হাতিস বোখার শরীর আছে সেখানে আছে কোনোটাই বাকি রাখেন না কোনোটাই বাকি রাখেন না যেগুলো খাম্বার ভিতরে ছবি আঁকা ছিল এটাকে মিটানোর জন্য তিনি পানি আনাইছেন পানি দিয়ে চাপে কাপড় দিয়ে মুছে ওটাকে সবার দিয়ে কিচ্ছু আগে রাখেন তো বোখারের সঙ্গে হাদিস বলতেছে কিচ্ছু আগে রাখেন নাই না মূর্তি না ছবি আর একজন বিধর্মে লিখল যে মাদার মেরিটটা বাকি রাখছিল মূল কিতাবেও নেই মূল কিতাবেও নেই বুখারে সঙ্গে হাতিরটাও নেই ওই ইংরেজ নিজে লিখতে চান ইংরেজ তার হ্যাঁ, ধর্মের কোন কিছু যদি আমাদের ধর্মে ঢুকাই দেয় আমরা মানে ওটা নিয়ে নিব না পরীক্ষার কিন্তু দেখো যে কোনো দলিল আছে কিনা না ভিত্তিহীন কোন পরীক্ষা নিরীক্ষা নেই উনি এটাকে অবলীলায় লিখে দিলেন যে ইতিহাস গ্রন্থ এখানে আছে হিন্দুরা এই ছবিগুলো ভাঙেন নাই নষ্ট করেন নাই তাহলে আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে এই ধরনের মূর্তি বানাই বানাইতে কোন অসুবিধা নেই এইভাবে তিনি জাতিকে বিভ্রান্ত করলেন যাদের কাছে এলেম আছে তারা তো এটা মানবে না তারা ইসলাম সম্পর্কে মানবে যদি কোনো হকানি আলেম বলে মুক্তি বলে তারা মানবে আর যারা আনাড়ি বেওকুফ এত বড় লেখক এটা মানা দরকার এটা মানবে মেনে ইমান নষ্ট করবে এটা ইসলামে হারাম করা হয়েছে সেরেক বলা হয়েছে সেরেক যে মানবে তার ইমানের কি হাল হবে এটা একটু আগে বলতে চাইলাম এলেন কেন জরুরি এরকম হুমায়ুন আহমেদের মতো কত কিছু লেখা থাকবে কত কিছু লেখা থাকবে আমরা এগুলো মানব আমি আগেও আপনাদেরকে শোনাচ্ছি ক্লাস টেনের পরিবেশ বিজ্ঞানে লেখা আছে যে দেশের মৌলিক মৌলিক সমস্যা হল জনসংখ্যা এটা কুপুরি ট্রেনের পরিবেশ বিজ্ঞানে যে কথাটা লেখা আছে যে মৌলিক সমস্যা হল জনসংখ্যা এটা কুপুরি কথা এই জন্য এই দোষটা মূলত যে পড়ে কার উপরে আল্লাহর আল্লাহ তালা এসেছে মানুষ সৃষ্টি করতেছে শুধু করে খেয়ালই করলেন না যে লোকগুলো খাবে আমি যে মানুষ পাঠাইতে আছি এত টাকা পয়সা তো এই দেশের নেই আমি মানুষ পাঠাইলে ওখানে খাবে কি না নাওজুবিল্লা এই অভিযোগটা আল্লাহ পর্যায়ে পড়ে মানুষ তো মানুষ বানাইতে পারে না বাপ মা সন্তান তৈরি করতে পারে না আল্লাহ তৈরি করে আল্লাহ খালে তার কাছে হিসাব লেখা যায় তিনি যে পরিমাণ মানুষ পাঠায় সবসময় তার চেয়ে বেশি রেজেক্ট দেয় আপনি যে কজনকে দাওয়াত দিবেন তার চেয়ে বেশি খানা তৈরি করবেন আপনি পাঁচজনকে দাওয়াত দিলে অন্তত দশজনের থানা তৈরি করবেন আপনার খালেক মালিকের আকল আপনার থেকে কোটি কোটি কোটি কত কোটি কোটি বেশি তিনি এই ধরনের কাজ করেন এখানে এই অভিযোগটাকে আল্লাহর উপর করা হল কুপুরি কথা যেহেতু জনসংখ্যা আল্লাহ বানান এটা সমস্যা হতে পারে সমস্যা কোনটা তাদেরকে দিনই তালিম দেওয়া হলো না তাদেরকে নীতি নৈতিকতা শেখানো হলো না মানুষ দেশের কম হোক বা বেশি হোক কোন দেশের মানুষ কম হোক বা বেশি হোক সমস্যা কখন হয় যদি তারা ধর্মীয় তালিম না পায় তাহলে লোক কম হলেও সমস্যা হবে লোক কম কিন্তু ওর মতো বারো আনা ঢাকায় পেয়েছে বাকি চার আনাকে আর আনা থাকতে দেবে ভালো সমস্যা আর বেশি হলে তো হবেই তো সমস্যা কোথেকে হয়েছে জনসংখ্যার কারণে না এটা এটা হলো যদি জনগণকে ওই দেশের নাগরিককে আল্লাহর হুকুম আকানোর শিক্ষা না দেওয়া হয় তাদের অন্তরে আল্লাহ ভয় সৃষ্টি না করা হয় তাহলে সমস্যা হয়ে ওই দেশে তোর টাকা ভরে দেবে আর বিশেষ করে ইংরেজরা যে তালিম দিচ্ছে ইসলামের তালিম হলো মায়েরা কোনো চাকরিতে যাবে না সে সন্তানদেরকে আল্লাহর বলি বানাইবে ইসলামের মা মাদ্রাসার থেকে মাদ্রাসার সংক্ষেপ বোঝানোর জন্য বললাম মা মানে মাদ্রাসা আদর্শ মাদ্রাসা প্রত্যেক মা তার সন্তানদেরকে আল্লাহর অলি বানাই প্রত্যেক মা যদি সন্তানকে আল্লাহর অলি বানাই দেয় কিন্তু কোরআনের তালিম দিয়ে আর সুন্নতের তালিম দিয়ে আপনি সেই দেশে তোরা তাকে দূরবীন দিয়ে খুঁজে দেবেন জাদুঘরে খুঁজতে হবে ডাকাত কারে বলে জাদুঘরে যাই খুঁজতে হবে পাওয়া যাবে কিন্তু প্রত্যেকটা পরিবারের বাপ মাকে এই দায়িত্ব নিতে হবে এটা কোরআন শিকায় যে মায়েরা চাকরি করবে না মায়েরা মানুষ তৈরি করবে এটা মানুষ তৈরি কারখানা খালি পেটে তৈরি করে না পেটের থেকে বেরোনো বড় কি করে পেটেও তৈরি করে মানুষ আর পেট থেকে যখন জন্ম নেয় তখনও কে মানুষ বানাবে কে মা তারপর সাত আট বছর বয়স হবে তখন উস্তাদের কাছে দিবে এক পর্যন্ত কে বানাইবে মা বানাইবে ইসলামের দৃষ্টিভঙ্গি ইহুদরা কি শিখাইলেও সবাই চাকরি চলে যাবে তাহলে জনসংখ্যা বেড়ে যাবে সবাই যদি না যায় তারা বলতে যে তাহলে জনসংখ্যা বেড়ে যাবে এই জনসংখ্যা কমানোর জন্য যাতে স্বামী স্ত্রী কাছাকাছি না হইতে পারে সব দূরে পাঠিয়ে দেবে না হতে এর বাচ্চা কাচ্চাগুলো হবে এরা কার কাছে আল্লাহ আল্লাহ হবে হ্যাঁ এদেরকে কে মানুষ করবে মায়ের কয়েকদিন ছুটি পাবে সীমিত কয়েকদিন ছুটি পাবে এবার অফিসে চলে যাবে এই বাচ্চাটা বড় হবে কার আছে কাজের বড় আছে বকাটি ছেলে পেলে আছে বড় হবে সাথে সাথে অবকাটি হয়ে গেল ইমন ইমন হয়ে গেল ইমন হয়ে গেল কত বড় শিক্ষিত বাপ্পায় ঘরে আছে কিন্তু সে ডাকাতের মডেল হয়ে গেছে ডাকাত কিরকম হইতে হবে কোয়ালিটি এই কোয়ালিটি সে মানুষকে শিখে গেছে কেন ওই যে এহুদিদের তালিম গ্রহণ করছে দুজন চাকরি করবে গলত না গলত না তো বলতেছিলাম জনসংখ্যা সমস্যা না ধর্মীয় তালিম না দেওয়া এটা সমস্যা এটার কারণে মানুষ অমানুষ হয়ে যায় অমানুষ হয়ে যায় এতে দূরদন্ত চাকরিতে দেবেন আপনি বেতন তো বাড়ি পর্যন্ত আনতে পারবেন না হাজারো মায়ের ছেলে পথে দাঁড়ায় রয়েছে আমরা বেতনটা চিনাই নেওয়া ওইসব মায়েরা বাচ্চাদের শিখায়নি ওরা পথে মনে মনে দাঁড়ায় রয়েছে যে এখন তো বেতন দিচ্ছে বিভিন্ন অফিস আদালতে আমাদের তো চাকরি নেই এই বেতন গুলোই নিয়ে দিচ্ছে বেতন আনতে পারবেন আজ কোনো মা আনতে পারে এটা আলাদা টাকা লাগবে না তার ঘরে তো ডাকাত আছে তার ঘরে যে বটি আছে ওই টাকা তারা ওই বটি তার বেতনের টাকা সব কি করবে হ্যাঁ কাল না কবে দেখলাম খবর পেরেছে বানর নাকি বিলুপ্ত হয়ে গেছে তোমার পোলা পান যায় তারা যদি আব্বা এদের কোনো দুঃখ পাবেন না ওর জন্য আমরাই রয়ে গেছি মুরব্বীদের দুঃখ করতে পারা যে বানর যে বিলুপ্ত হয়েছে তা আপনি কোনো দুঃখ পাবেন বানরের দায়িত্ব পালন করার জন্য আমরাই রয়ে গেছি আমরাই জমা ঠিকই এরা এরকম চিল্লানি দেয় নামাজ পড়া মুশকিল হয়ে যায় তাহাজুত পড়া মুশকিল হয়ে যায় সারা থেকে দেখে বাবার মতো চিল্লাইতে থাকে চিল্লাইতে থাকে আর বিশ্ব পাপ শুরু হলে তার উপায় নেই বানর ফেল করে কয়েকদিনের পত্রিকা লিখতে নোয়াখালীর ভিতরে বুড়া মেয়া ওদেরকে অনুরোধ রাখতো বাবা নামাজের সময় একটু বন্ধ রাখো নামাজের সময় বন্ধ রাখতে কেন বলল এই বানরে পাল দেয় ওই বুড়ারে এমন পিটাইছে মরে গেল এই আমরা তৈরি করছি এই আমরা তৈরি করতে বুঝলেন একদিকে নেশায় পুরা যুব সভার ধ্বংস আর এদিকে না নামাজ না রোজা না কোরআন তেলাওয়াত টেলিভিশন ভিজিয়ার আর হই হল্লা টেলি এর বাইরে কি শিখতেছে কি শিখাইতে পারছে স্কুল কলেজগুলো এরপর যদি বেড়াকের কাছে তুলে দেওয়া যায় একদম লেজ লাগাই দেবে কম আমার লেন্স হয়ে গেছে কম আমার কি হয়ে গেছে লেজ হয়ে গেছে একদম সব পালন হয়ে গেছে সব পোলাবাদ পালা হয়ে গেছে হয়ে আমাদের সব সর্বনাশ মসজিদের সাথে বসে টেলিভিশন মিস্টার মসজিদে গেটে বসে বলতেও পারে না উজুবিল্লা মিস্টার বলতেছিলাম জনসংখ্যা এটা সমস্যা হতে পারে না যদি তাদেরকে দিন শিখানো না যায় সব মানুষ হয়ে যাবে সব পেশাগ্রস্ত হয়ে যাবে সব চোর ডাকাত হয়ে যাবে হ্যাঁ, পুরো জাতিকে ধ্বংস করে দেবে আপনার সন্তান আমার সন্তান যদি এই হয় ওর ঘরে কি হবে ওর ঘরে কি আসবে ভবিষ্যৎ অন্ধকার যদি আমরা দিনের দিকে ফিরে না আসি এই জাতির ভবিষ্যৎ অন্ধকার এরকম বানর যদি দেশ ভরে যায় অটোমেটিক এই দেশ কাফেরদের দেশ হয়ে যাবে ইসলামী দেশ থাকবে না মুসলমানদের দেশ থাকবে না মুসলমানদের কিছুই বলার থাকবে না দিনটার লোকদের মুখে তালা মারতে হবে একদিকে সব মহিলারা নামে নেমে গেছে এই গার্মেন্টস ফ্যাক্টরির নামে স্কুল কলেজ আর ফেরাকের নামে মহিলা নেমে গেছে আর যুবকদের এই হাল্লা এই দুই গ্রুপ মিলে দিনদার লোকদের মুখ একদম তালা মারতে কথা বলবেন গুলি গুলি নওয়াজ কি মারাত্মক ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে কাফের মোশেক তারা এই পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে আমাদের অদূরদর্শিতার কারণে ছেলেপেলের ব্যাপারে আমাদের সতর্ক না হওয়ার কারণে আজকে ইহুদ নাসারারা এইরকম একটা পরিবেশ আমাদের দেশে কায়েম করতে সক্ষম হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত তো জনসংখ্যা সমস্যা না তালিম না দেওয়া সমস্যা এই বহু পুকুরি কথা সমাজে ছড়াই ছিটায় আছে চলতেছে যদি ইমানের তালিম যদি না থাকে ইমানের তালিম যদি না থাকে সকালে মমিন বিকালে কাপ সকালে মমিন বিকালে কাপ এই জন্য ইমানের তালিম সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি এরপরে তৃতীয় নাম্বার আসবে মাঝখানে বলে যে এই জন্য আমরা বলি অনেকে আমাদেরকে পরামর্শ দেয় মাদ্রাসায় কিছু ফাইল ঢোকানোর জন্য কম্পিউটার ঢোকানোর জন্য হস্তশিল্প ঢোকানোর জন্য আমার দেখেন এগুলো শেখায় কোনো লাভ নেই আমার উত্তাপটা আমাকে হস্তশিল্প শেখাইতো হ্যাঁ আর মুরগির ডাক্তারি শেখাইতো কিচ্ছু লাভ হয় এগুলো প্র্যাকটিস করার কোন সময় আমার কাছে নেই এগুলো প্র্যাকটিস করার মতো এক মিনিট সময় আমার কাছে নেই আমার কাছে এত কাম বোখারের জন্য পড়াইতে হয় কত লিখতে হয় আত্মশুদ্ধির জবাব লিখতে হয় হাজার লোকের টেলিফোনে ফতোয়া দিতে হয় টেলিফোনে ফতোয়া আর এরকম আজ মাহফিলে বয়ান করতে হয় এই সব কিছু করে আমরা এক মিনিট সময় পাই না যে মুরগির ইঞ্জেকশন বেকার হইত তো তাদেরকে বলি আপনি এই বুদ্ধিটা না দিয়ে স্কুল কলেজে বলেন যদি আপনাদের এখানে এখানে ইমানের কিতাব সিলেবাসে দাখিল করেন এখানে কাজের জিনিস হবে আমাদের এখানে হস্তশিল্প না ঢুকায় কোনো দরকার না ঢুকানো আপনি বলুন এই বুদ্ধিটা কোথায় দেবেন স্কুল কলেজে তাই আপনারা এত বই পড়ান এখানে ইমানের কিতাব পড়াইতেন আটা নুরানি মহলম রেখে দশটা খোলা শিখাইতেন নামাজের পুঁজিটা দিয়ে দেন ওখানে বুদ্ধি দেন ওরা শুধু পেট হল করতেছে ওদের সাবজেক্টের মধ্যে কবল হল করার হাসারের ময়দান হল করার কোন ব্যবস্থা নেই এইখানে মাদ্রাসায় আপনার এই বুদ্ধি দেওয়ার দরকার নেই এখানে খায়ের খাই করার দরকার নেই ওইখানে খায়ের খাই করেন ওইখানে কল্যাণ কামনা করেন আপনি আমাদের দরদ দেখা তো যাই হোক আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান আমি বলতেছিলাম এই জন্য আমাদের ফরজ শিখতে হবে জরুরি হলে আজ শিখতে হবে এই হাদিস আপনারা দেখতেছে না বিভিন্ন মহল্লার থেকে দেখতেছে না এদের এদের যে এহরামের কাপড় এদের যে তালবিয়া এই এহরামের কাপড় থেকে শিক্ষা নিতে হবে এটি আমার আখিরি সম্পদ যত লিখাত দেয় একজনের সিরিজ কত লম্বা কোন কোন দায়িত্ব ছিল জীবনে বিশাল লম্বা সিরিজ কিন্তু এই সিরিজটি কি কবলে কাজে লাগবে যে আপনি চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান ছিলেন অমুক ছিলেন তমুক ছিলেন হ্যাঁ অমুক জাহাজের আপনি হ্যাঁ ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন ট্যাপ্টেন এগুলো করলে কোনো কাজ হবে আপনি অমুক প্লেনের পাইলট ছিলেন কিছু কাজ আপনাকে আমাকে এই দুটো চাদর দিয়েই বিদায় করে দেওয়া হবে তাহলে আমরা এত কিছু দাবি করি আমি এতগুলো মিলের মালিক এতগুলো ফ্যাক্টরির মালিক এতগুলো মার্কেটের মালিক এতগুলো বিল্ডিং এর মালিক দেখা আজকে যদি মালাকুল মত আছে আর বলে চলো ভিসা শেষ এই দুই কাজ চাদর আপনার আমার আমরা যত কিছু দাবি করতেছি এগুলো সব বেকার সব বিবি বাচ্চার জন্য রেখে দুটো চাদর নিয়ে চলে যেতে হবে যাতে নিজেকে দুটো চাদরের বেশি মালিক মনে না করি ঢোকার মধ্যে আছে শয়তান আমাদেরকে ঢোকার মধ্যে রাখে যে মালের কারণে এত অহংকার করছে এই মাল আজকে হাত খাওয়া হয়ে গেছে আমার জন্য মালিকানা চলবে মৃত্যুর আগে মানুষ অসুস্থ হয় না এই অসুস্থ হওয়ার সাথে সাথে অসুস্থ হয়েছে এক মাস থাকে কেউ তিন মাস থাকে এই অসুস্থ হওয়ার সাথে সাথে তার টোটাল মালের তিন ভাগের দুই ভাগ থেকে মালিকানা বিচ্ছিন্ন হয়েছে তিন ভাগের দুই ভাগ থেকে মালিকানা স্তম মরে নাই কিন্তু এখন তার চোখের সামনে মালিকানা শেষ এখন যদি সে দান খারাপ করতে চায় তিন ভাগে এক ভাগের ভিতর থেকে করতে হবে বাকিগুলো সব তার বিবি তার সন্তানদের হয়ে তার কোন অধিকার নেই তো আপনার তো চল মালিকানা চলে গেল তাহলে এই চাদর থেকে নসিয়াত নিতে হবে এটুক মালিকানা আর কিছু ঢোকার মধ্যে আছে আর তাদের তালবিয়া থেকে এই নসিয়াত নিতে হবে জামাত ইমামকে সেরেক মুক্ত করতে হবে এই কথাটা তালবিয়ার মধ্যে দুইবার বলা হয়েছে কেন দুবার একটা কথা দুইবার কেন বলা হবে এই কথাটার গুরুত্বের কারণে দেখো শুধু ইমান আনলে হবে না শুধু ইমান আনলে হবে না তোমার ইমান সেরেক থেকে খালি কেন এটা খেয়াল করো এর জন্য তালবিয়ার মধ্যে দুইবার কথাটা বলা হয়েছে লব্বাইক আল্লাহ লব্বাইক لبيك لا شريك لك لبيك لا شريك لك شرك الحمد لك والملك لا شريك لك আবার চতুর্থ দেখো তোমার ইমানে সেরেক না থাকে সেরেক মুক্ত করো তুমি কি মাজারে যে চিন্তা করো মাজারে মান্ন করো মাজারে চাও মাজারে গেলাম দাও মাজারে বাতি দাও মাজারওয়ালাকে গায়ের জন্য হলে মনে করো মাজারে গাড়ি তামাই পয়সা দাও এগুলো করলে তোমার ইমান গ্রহণযোগ্য না সেরে কল এই ইমান গ্রহণযোগ্য না চলবে না ইমান বহু কারণ আছে যার কারণে ইমান নষ্ট হয় তো তাদের চাদর থেকে সবক নিতে হবে আমার মালিকানা এই তালবিয়া থেকে সবক নিতে হবে আমার ইমানকে সেরে মুক্ত করতে হবে তাহলে ওলামা একেরামের কাছে যাই আমার ইমানকে যাচাই করি আমার ভিতরে সেরেক আছে কিনা ইন্নাহু বিল্লা বিল্লাহ অবাইয়ুশরিক বিল্লাহ সেরেক চয়েস হ্যাঁ? আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে তার জন্য জান্নাতকে হারাম করে এই জন্য খুব গুরুত্বপূর্ণ শুধু ইমান যথেষ্ট না ওটা সেরেক থেকে খালি করতে হবে সেরেক থেকে খালি করতে তাহলে তবলিগের ভাইরাতে বলেও তাতে ইমানের মেহনত করি আমরা বিলকুল সই যারা ইমানের মেহনত করে ওই মেহনতের বরকতে তাদের ইমান সেরেক থেকে খালি হয়ে যারা মেহনত করে না তা তো বুঝতেছে না আমার ইমানে সেরেক আছে না তো এই হাদিস আপনাকে দেখে আরো অনেক নসিয়াত আছে আমি দুটা নসিয়াত বললাম তাদের চাদর থেকে একটা তাদের তালমিয়া থেকে একটা আসল দেওয়া শুরু করতে চাইছি দেশ শুরু করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমি আগেই বলেছিলাম যে নামাজ যে আমরা পড়ি এই নামাজের বাইরে কতগুলো খরচ আছে আছে না শরীর পাক কাপড় পাক নামাজের স্থান পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ভক্ত হওয়া আর কি করা নিয়ত করা আমাদের নিয়ত করতে হবে আর জামাতে যখন পড়বো তো একটা দাম নিয়ত করতে হবে একা পড়লে তো শুধু নামাজের নিয়ত ইমামের পিছন যখন পড়বো তো নামাজের নিয়ত এবং একতেদার নিয়ত উভয়টা জরুরি শুধু আপনি নামাজের নিয়ত করলেন আমার একটিদার নিয়ে করলেন না তাহলে কিন্তু আপনার নামাজ হবে না কারণ নামাজ আপনি সুরা কেরাত করতে পারতেছেন না আপনার ইমামেরটা আপনার সুরা কেরাত গণ্য হবে গণ্য হবে কখন গণ্য হবে ধরেন আপনি তাকে একটা করার নিয়োগ করবেন তো তার সুরা কেরাত আপনার হয়ে যাবে একা পড়লে তো হয়তো ভুল পড়ছে ইমাম সব তো ভুল পড়তেন শহীদ তেলাওয়াত পেয়ে গেল কিন্তু এটা নিয়ে তো তারা পাওয়া যায় একতেদার নিয়ে অনেকে মশলাদারেরা খালি নামাজে নিয়ে করতেছে কি হাল হবে তাদের কষ্ট করে জামাতও আসলো জামাতের সাথেও বললো একটু মশলা না জানার কারণে নামাজটা নষ্ট হয়ে গেল এই জন্য আল্লাহ তালা এলএম শিক্ষা করাকে সরজ করে দিয়েছেন সরজ আজকে আমি যে বিষয়টা আপনাদের মধ্যে রাখতে চাই সেটা হলো উজু করার তরিকা শরীর পাক মানে যদি কারো গোসল ফরজ হয়ে যায় আমি তো ফরজ গোসল করতে হবে আচ্ছা, না ফরজ গোসলের মতো কিছু হয় নাই ছোট না পাক হ্যাঁ ছোট এস্তেজা করছে পেশাব করছে বড় এক্সেঞ্জা করছে মানে পায়খানায় গেছে হাওয়া বের হয়েছে শরীরে কোনো জখম টখম ছিল পোড়া ছিল রক্ত পুর বের হয়েছে এগুলো তারা ছোট না পাঠায় শরীর তখন তো উঁচু করলেই যথেষ্ট আমি উজু দিয়েই শুরু করতেছি আল্লাহ তালা এই ব্যাপারে পুরান আয়াত নাজিল করতেন ওই আয়াত আমি পড়েও শোনাচ্ছি إذا قمتم إلى الصلاة أغسلوا وجوهكم وأيديكم إلى المرافق. إيه উজু করার তরিকা এই প্রথমে আপনি আমি এটাই চেষ্টা করব কেবলামুখী হয়ে বসতে একান্ত না পারা গেলে এটা ফরজ হবে না এটা একটা বুঝতে হাত যেখানে পারা যায় যেখানে পারা যায় সেখানে চেষ্টা করবো কোন দিক থেকে বসতে কেবলামুখী কেবলামুখী হয়ে বসতে উজুর নিয়ত করতে হবে মনে মনে আমি পাক হওয়ার জন্য উজু করতে নিয়ত তিন নম্বর বিসমিল্লা করতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম তা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নর্মাল বিসমিল্লা পড়েন তা এটা পড়েন বিসমিল্লা পড়তে তারপরে কয়লা শুরু করতে হবে দুই হাত কবজি সহ ধুইতে হবে প্রথম তিনবার ডাইন হাত কবজি সহ ধুইতে হবে এরপর তিনবার বাম হাত কবজি সহ ধুইতে হবে এই যে ধোয়া ধুই শুরু হয়ে গেল সেখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে পানির অপচয় যেন না হয় পানি অপচয় যেন না হয় যদি অপচয় হয় উজু তো হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু হারাম উজু হবে কি উজু হবে হারাম উজু হবে ওর জন্য আলাদা গুণাগার হইতে হবে হারাম হারাম উজু অপচয়ের কারণে উজু হবে ওই উজুতে নামাজ হবে কিন্তু আপনি গুণাগার হয়ে গেলেন এই জন্য ওই যে হাউজে উজু করা হয় মসজিদের এখানে সাধারণত অপচয় হয় না অথবা বদনায় উঁচু করলেন সেখানেও অপচয় হয় না অত বাথরুমে বালতি থেকে পানি নিয়ে নিলেন নিয়ে ওখানে হাত দিয়ে উঠাইলেন এটাও অপচয় হয় না এইগুলো না ঠিক নিয়ম হাউসে করেন বদনা দিয়ে করেন নয় বালতিতে পানি নিয়ে ওইখান থেকে উঁচু করেন এটা হলো আসন্দীয় আল্লাহ রসুল বালতিতে হাত দিয়ে উজুর করতেন ফরজ গোসলও করতেন আমরা উজুর বলছি হাত ঢুকালে তো পানি নামাজ হয়ে যাবে তো রসুল তো ফরজ গোসলের সময় ঢুকাইলেন তখন তো নামাজ হলো না আপনার তাকুয়া কি রসুল থেকে বেশি হয়ে গেছে মাত্রা না জানতে জানতে আসল তরিকা ওইটাকে করতেছে বালতির পানি নামাজ হয়ে যাবে তরিকেই তো এটা এই চিন্তা হলে ভালো আর যদি টেপ সিস্টেম করেন তাহলে আপনাকে এইরকম টেপ লাগাইতে হবে উঁচু করবেন পানি পড়বে যে ছেড়ে দিবেন কি হয়ে যাবে বন্ধ হবে অপসারের কোনো ব্যবস্থা নেই এইরকম টেপ লাগাইতে হবে উঁচু করবেন পানি পড়বে আর চেহারা যদি দেন ওদিন পানি কি আছে কোনো পরিশ্রম লাগবে আবার উঁচু করবে পানি পড়বে এরকম টাইম লাগে চার নম্বর আগে তিনটা করতে পাঁচ নম্বর আর এখন যেগুলো আমভাবে পাওয়া যায় সাধারণভাবে এটা হইলে মনে লিখে দিতে হবে বারবার বলতে হবে ভাই একবার খুলে উঁচু করবেন না এই হবেই আপনি বারবার বলেন বারবার বন্ধ করেন আর উঁচু করেন এটা লিখতে হবে মসজিদে বলতে হবে বারবার বলতে হবে যদি না করা হয় এটা তাহলে যারা অপস্থান করবে তারা তো ভিন্ন ভিন্ন গুণাগার হবে তারা তো ভিন্ন ভিন্ন যার গুণ আছে আর এরকম যদি পঞ্চাশ জন অপস্থান করে পঞ্চাশ জনের গুণা সেখানে মাথায় আর আমার মাথার উপরে লাগাইলো আবার এটা কেন কইল না বলার দায়িত্ব আমি সাহেবের উপরে আর যারা কর্তৃপক্ষ আছে তাদের উপরে কারণ এই গুনার রাস্তা হ্যাঁ এনারা বানাইছে আর আমি এটা বলি নাই কেন বুঝছেন তারা মানে তো এক একজন গুণাগার হইলো আর সমস্যা আছে আমাদের মাথায় নিজের কত দূর আছে এত লোকের গুণা নেই কেমন ব্যর্থ যাবে দেখেন এই যে হাত ধোয়া শুরু হয়ে গেল এইখানে যে বিষয়টা খেয়াল করতে হবে অপচয় করা যাবে না আপনি কোটিপতি হন আপনাকে আল্লাহ তালা অপচয় করার অনুমতি দেন না তো দুনো হাত ধুইলেন দুনো হাত ধোয়ার পরে আপনার কাজ হলো মেসওয়াক দুনু হাত ধোয়া পরে কাজকে কি ভাবে হালকা ভাবে ডান পাশে করেন উপরে করেন নিচে করেন আর বাম পাশে উপরে করেন নিচে করেন হালকা ভাবে এবার ডাইনে বামে করার পরে মূল বিশ্বাস যেটা ওটাও যে করবেন আগে ডাইন পাশে করে বাম পাশে তো ওটা করার নিয়ে হলো দাঁতের গোড়া থেকে আগার দিকে كان رسول الله صلى الله عليه وسلم إذا قام للتعجب يشوط فاه بالسواك ইয়াসুস লব্দের ব্যাখ্যা করতে যায় ফোকায় কেরাম লিখতেন ইয়াসুসের একটা ব্যাখ্যা হলো দাঁতের গোড়া থেকে আঘাত দিকে নিঃশ্বাস করা বর্তমান মেডিকেল সাইন্স এটাই বলছে তারা বলছেন দাঁতের যে লম্বাইটা লম্বা ওই দিক দিয়ে অনেকগুলো ইয়ে আছে রেখা এইভাবে যদি আপনি একটু শক্তি দিয়ে করেন ওই রেখাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পরে আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে আপনি আচ্ছা, গোড়ার থেকে আঘাত দিকে নেন প্রত্যেকটা দাঁতের তাহলে ওই রেখাগুলো যেদিকে মেসাপ ওই দিক করতেছে ওই রেখাগুলো আমার চোখে ধরা পড়বে না আল্লাহ রাখতেন আপনি সাদার বস্তি ওইগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না আপনার দাঁত দীর্ঘস্থায়ী হবে মূল বেসবটা দাঁতের গোড়া থেকে আগার দিকে করতে হবে দুই হাত ধোয়ার পরে মেসোয়াক করলে দাঁতের বাইরে দাঁতের ভিতরে দাঁতের উপরে মাড়িতে জিব্বায় জিব্বার উপরে তালুতে এই কয় জায়গায় মেসওয়াক করবে মেসাজ করার পরে তিনবার কুলি করবেন যদি আপনি রোজাদার না হয়ে থাকেন তো অন্তত একটা কুলি গড়গড়া সহকারে করবেন একটা কুলি কি সহকারে গড়গড়া সহকারে করবেন কুলি হয়ে গেল এখন কাজ হল তিনবার নাকের মধ্যে পানি ঢুকাইতে হবে এবং নাক ঝাড়তে হবে আমরা হলো তিনবার নাক ভিজাই এটা হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই আমরা ওদের সময় যারা করি তিনবার নাক ভিজাই এর কোনো হাদিস নেই এটা হলো দেখা দেখে ইসলাম কয়জন নাক ভিজাইতে দেখছি আমি ভিজাইতে হাদিসে কি আছে হাদিসের দুটো শব্দ আছে ইস্তিন শাক একটা শব্দ যার অর্থ নাকে পানি দাখিল করা আর একটা শব্দ ইস্তিনসার নাক ভাড়া দুটো শব্দ কেন আছে আল্লাহ রসুল সাল্লাহ কোথাও আপনি ডাইনার দিয়ে পাইটা চড়াইলেন তাকে ভিতরে ঢুকাইলেন ঢুকায় বামাতের যে দুটা আঙ্গুল দুই কিনারের দুই আঙ্গুল বৃদ্ধ এবং কনিষ্ঠ এটা ঢুকায় আপনি তো লড়াচড়া দিলেন দিলে যত ধুলাবালি আপনার নাকের মধ্যে আটকাইছে সব কি হয়ে গেল আলগা হয়ে গেল এখন আপনাকে নাক ঢাকতে হবে পানি ঢোকানোর পরে নাক সাফ করে নাকটাকে ঢাকতে হবে ধারার অর্থ কি জোরে শ্বাস ফেলতে হবে জোরে একে বলে নাক ধারা পানি ঢুকাইতে হবে বাম হাতের কেনারের দুই আঙুল দিয়ে ওই আলগা ধুলাবালি গুলো সাফ করতে হবে করা পর্যন্ত নাক ঝাড়বেন জোরে নিঃশ্বাস ছাড়বেন সব বেড়ে যাবে এইভাবে তিনবার নাক সাফ করতে বিদেশের ডাক্তাররা একবার একটা বস্ত্র ভিতরে গরিব চালাইছিল তখন তোকে টিভি হয়ে গেছে যাদের হইতে আর যাদের হয় নাই কেন হয় নাই তো ওরা দরিদ্র তামের উপর দেখে মুসলমানগুলো হয় নাই আর সব বাচ্চাকে করে কাফেরগুলো টিভি বস্ত্র বলে কেন তার জরিপ চালাইল তো ওদের সুতার মিলগুলোতে সারাদিন কিন্তু সুতার কিন্তু টুকরা উঠতে থাকে নজরে আসে নাই যারা কাফের এদের এগুলো নাচে ঢুকতে ঢুকে একদম ই হয়ে সব নাচতে চলে গেছে ফুসফুসে চলে গেছে যে জমতে জমতে টিভি হয়ে গেছে মুসলমান গুলো এই যে ওই যে মিল চালানো ফাঁকে ফাঁকে নামাজ পড়ে না নামাজ পড়ার আগে উজু করে না উজু এই উজু করতে যে তারা নাকে পানি চড়াইছে আবার দুই আঙুলতে নাক সাফ করছে আবার রাত খাচ্ছে এতে যা কিছু দম ছিল ওগুলো সব বেরোয় আছে হঠাৎ কিন্তু চায় না আল্লাহ তালা কুদরতি ভাবে ওখানে লোম রাখছেন আবার ওইখানে ভিজা ভিজা রাখছেন দেখেন আল্লাহ কুদরতি হ্যাঁ চোখ পোড়াটা কিন্তু চর্বি চর্বি এবার নষ্ট না হয়ে যায় এর মধ্যে লবণের খনি দিতেছে চর্বি যাতে নষ্ট না হয় তাহলে কি দিতে লবণের পানি চর্বি ভাত করতে বাম সাইডে কল্প আছে কল্পে আপনার বেশি ধাক্কা না লাগে এদের বাম হাতটাই দুর্বল করে দিতে কোন শক্তিশালী কাজ বাম হাতে করতে পারবে না ব্যাঘাত লাগবে কেন এ হাতে সমান শক্তি দিত আর শক্তিশালী কাজ এদের করতাম তো কল্প হাতের মধ্যে এফেক্ট হয়েছে এটাকে হেফাজত করার জন্য আল্লাহ সিস্টেম করে এখানে লোন দিচ্ছে আর আর্দ্রতা রাখছে যাতে একটা সময় পর্যন্ত সব ময়লা এখানে ধরে রাখবে এই সময়ের মধ্যে আপনি সাফ করলেন তো পরবর্তী ময়লাগুলো ওরা তো আরো এই আর্দ্রতা পাইতেছে না লোভও পাইতেছে না ওটা আগে বলে হয়ে গেছে আগের ময়লাগুলো ওগুলো সব নিয়ে দিচ্ছে পরে ময়লাগুলো করে যাবে তো সব ভাষা হয়ে শ্বাসনালী দিয়ে কোথায় যাবে পুজো চলে যাবে কাপেরগুলো নেই হয়েছে সব টিভি হয়ে গেছে আর মুসলমান গুলো ওই ফুসফুসে যাওয়ার আগেই ওই ফাঁকে ফাঁকে নামাজ আছে নামাজের সময় তারা পানি ঢুকাই দিতে তুই আঙুল দিয়ে সাফ করতেছে আবার জ্বরের শ্বাস নিচ্ছে সব সাফ হয়ে যেতেছে কোন ময়লা লাস্ট পর্যন্ত যাওয়ার কোন সুযোগ পাইতেছে তো পরে দেখা গেল কি হয়েছে আল্লাহ এগুলোকে এই উজুর বরকতে টিভিতে কি করছেন কয়েকদিন আগেও পত্রিকায় দেখলাম আমেরিকার ডাক্তাররা এটা জরিপ চালে তাদের হার্ট ভালো থাকে এগুলো জরিপ চালে এক সপ্তাহ আগে বলা এটা পত্রিকা দেখলাম তো তারা দেখতেছে যারা নিয়মিত পাঁচ নামাজ পড়ে এদের হাট অনেক ভালো হয়েছে আর যারা বেনামাজি তো অমুসলিম হাট অনেক উইক পাইছে পাওয়ার পর একটা ডিক্লারেশনও দিয়ে দিচ্ছে যে যারা নামাজ পড়ে হাট খুব মজবুত কোনো মুসলমান বলে নাই কিন্তু আমেরিকার অমুসলিম ডাক্তাররা এটা বলছে আমাদের পত্রিকা হলো পয়লা পৃষ্ঠায় এই নিউজটা আমি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা দিলাম যদি এটা ফরজ না বুঝছেন না ফরজ হলো এটা যদি ফরজ পয়েন্ট করবো চেহারা ধোয়া হাত খনের ধোয়া ধোয়া এগুলো ফরজ কিন্তু ওটা বুঝাইতে যে কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা এসে গেছে এই জন্য আমি বললাম বলা আমার উদ্দেশ্য ছিল তো বলতেছিলাম নাচ কিভাবে ধুইব এটা কি আমাদের ক্লিয়ার হয়ে গেছে না ডায় নাচ দিয়ে পানিটা চড়াইতে হবে উপর দিক নিতে হবে উপরে চাপ দিয়ে বাম হাতে দুই আঙুল দিয়ে ওটাকে সাফ করতে হবে পরে একটু জোরে কি করতে হবে সাপ থাকতে হবে এই হল নাক সাপ করার তৈরি আজকে এই পর্যন্ত এরপরে কি নাক সাপ করার পরে কি হ্যাঁ চেহারা ধোয়া চেহারা ধোয়ার তরিকা প্রায় লোক দেখবেন এক হাত দিয়ে ধরেছে এক হাতে দোয়ার কোন হাদিস নেই দুই হাতে রুটি পেয়েছে ইমাম বুখারি ভাব কায়েম করছে যে পানি এক হাত দিয়ে নাও বন্যা থেকে নলের থেকে কিন্তু চেহারা দুই হাত দিয়ে ধৌ এর বলুন অধ্যায় ইমাম বুখারি রহমাতুল্লাহ এক হাত দিয়ে পানি নেন ওটা আর এক হাত লাগান লাগায় কয় হাত দিয়ে চেহারা ধুইবেন দুই হাত দিয়ে পানিটা উপরের থেকে নিয়ে নিচের দিক দিয়ে আসবেন এটা আজকে বলবো না আমি কেন এখানে দাড়ি খেলাল করার মশলা আছে কার জন্য দাড়ির ভিতরে পানি পৌঁছাইতে হবে কার জন্য দাড়ির ভিতরে পৌঁছানো লাগবে না এসব কথা আছে এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনে তোমার বাকিটাও বলা হবে আল্লাহ তারা আমাদের এই জরুরি মাসায়গুলো শিক্ষা করা তৌফিক দান করে